দূরাকাশের ওই নীলিমায় সাত সাগরের ওই মোহনায় দূরাকাশের ওই নীলিমায় সাত সাগরের ওই মোহনায় দেখি তোমার ঈশান প্রভু তোমার ঈশান তুমি মহান প্রভু তুমি মহান তোমার শান দেখি তোমার শান মহান প্রভু তুমি মহান তুমি মহান তোমার সুরে গান গে যায় দোয়েল কোয়েলার পাপিয়া ওই পাহাড়ের ঝর্ণা ধারা বয়ে চলে দূর জানা তোমার সুরে গান গে যায় দোয়েল কোয়েলার পিউ পাপিয়া ওই পাহাড়ের ঝর্ণা ধারা বয়ে চলে দূর জানা তাই তো গাহি সদা তোমারি গান দেখি তোমারি শান প্রভু তোমারি শান তুমি মহান প্রভু তুমি মহান তোমারি শান দেখি তোমারি শান তুমি মহান প্রভু তুমি মহান এই পৃথিবীর বিশালতায় তোমার পরিচয় খোঁজে বেড়া সব গড়েছ তুমি আপন হাতে তোমার মন এই পৃথিবীর বিশালতায় তোমার পরিচয় খুঁজে বেড়ায় সব গড়েছ তুমি আপন হাতে তোমার মনে রুদারতা সৃষ্টি যত আছে তোমারি দাঁড়ি দেখি তোমারি শান প্রভু তোমারি শান তুমি মহান প্রভু তুমি মহান তোমার ঈশান দেখি তোমার ঈশান তুমি মহান প্রভু তুমি মহান দূরাকাশের রই নীলিমায় সাত সাগরের ওই মোহনায় দূরাকাশের রই নীলিমায় সাত সাগরের মোহনায় দেখি তোমার শান প্রভু তোমার শান তুমি মহান প্রভু তুমি মহান তোমার শান দেখি তোমার শান তুমি মহান প্রভু তুমি মহান তুমি মহান প্রভু তুমি মহান